এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চায় লজ্জা শরম অমনাই রে কারো কাঁধে কাঁধে মিলায় লজ্জা অমনাই রে কারো কাঁধে কাঁধে মিলায় এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চায় লজ্জা লজ্জাসরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলায় লজ্জাসরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলায় মার্কেটেতে যাইয়া দেখো নারী পুরুষ ঘষা খায় বাজার হাটে গিয়া দেখো নারী পুরুষ চিহ্ন নাই মার্কেটেতে যাইয়া দেখো নারী পুরুষ ঘষা খায় বাজার হাটে গিয়া দেখো নারী পুরুষ চিহ্ন নাই সমান তালে চলে তারা সমান তালে চলে তারা এর ভিতর কি মজা পায় লজ্জা লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই চুলগুলো ছোট খাটো পরনে তার প্যান্ট শার্ট বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বাসায় ফিরে গভীর রাত গুলো ছোট খাটো পরনে তার প্যান শার্ট বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বাসায় ফিরে গভীর রাত খবর নেই না পিতা মাতা খবর নেই না পিতা মাতা মেয়েটা তার বাসায় নাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলায় এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলা ঘরের কোণে বোরকা রেখে পর্দা ছেড়ে বাইরে যায় এমন ভাবে হেঁটে চলে রূপ যৌবন সব দেখা যায় ঘরের কোণে বরকা রেখে পর্দা ছেড়ে বাইরে যায় মনে ভাবে হেঁটে চলে রূপ যৌবন সব দেখা যায় প্রেমের নেশাই ঘুরে ফিরে প্রেমের নেশাই ঘুরে ফিরে ভয় ভীতি তার মোটেও নাই লজ্জা লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা লজ্জা নাই রে কারো কাঁধে কাঁধে মিলায় অফিস আদালতে নারী চাকরির স্থলে দেখা যায় দোকানে পাটে ব্যবসা করে সেথাও নারী পাওয়া যায় ও পেশাদালতে নারী চাকরির স্থলে দেখা যায় দোকান পাটে ব্যবসা করে সেথাও নারী পাওয়া যায় সমান অধিকারের নামে সমান অধিকারের নামে আন্দোলনে দেখা যায় লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলায় লজ্জা যশরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই নারী মার্কা পুরুষ কেহ হাতে চুরি কানে দুল পুরুষ মার্কা নারী কেহ খাটো করলো মাথার চুল নারী মার্কা পুরুষ কেহ হাতে চুরি কানে দুল পুরুষ মার্কা নারী কেহ খাটো করল মাথার চুল কোনটা পুরুষ কোনটা নারী কোনটা পুরুষ কোনটা নারী চেনার তো আর উপায় নাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধে মিলায় লজ্জা লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই এমন যুগে আইলাম আমি এমন যুগে আইলাম আমি নারী পুরুষ সমান চাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলাই লজ্জা লজ্জা সরম নাই রে কারো কাঁধে কাঁধ মিলা শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট গীতিকার সুরকার ও ইসলামী সঙ্গীত শিল্পী রহমতুল্লাল হাবিবের কণ্ঠে বিপ্লবী পরিবেশনা বিশ্বনবীর ব্যঙ্গ কেন